একদিন নারদজি পর্বতমুনির সঙ্গে পর্বতমুনিকে বলছেন আমি একটা জায়গায় যাচ্ছি চলো আমার সঙ্গে বল কোথায় যাব বলে আমার শিষ্যকে দেখাতে যাব তো তোমার শিষ্য তো সর্ব জায়গায় যেখানে যাও তোমার শিষ্য বলে এটা ভালো শিষ্য চলো দেখাতে যাই সেখানে এসে যখন এই পাতার কুটিরের সম্মুখে এরকমভাবে তারা দূর থেকে আসছেন অত মাটিতে হাঁটতে হয় না এই শূন্য থেকে আসছেন গুরুদেবকে দর্শন করার সঙ্গে সঙ্গে পাতার কুড়ি থেকে ঝাঁপ দিয়ে বাইরে নেমেছেন দেবে কাপড় দিয়ে নিজের কাপড়টা দিয়ে মাটিটাকে ভালো করে ঝাঁট দিচ্ছেন দিয়ে দণ্ডবোধ করে বসব গুরুদেব সামনে এলেন এসে বললেন কি গো ভালো আছো বলে হ্যাঁ, খুব ভালো আছি গুরুদেব খেতে ফেতে পাচ্ছ তো আরে বলে আর লজ্জা দেবেন না যা খেতে পাই এত পাঠাবেন না আমি খেয়ে পড়ে থাকে সব নষ্ট হয়ে যায় যেটুকু দরকার এটুকু পাঠালেই হবে আচ্ছা তুমি যে কাপড়টা দিয়ে মাটিটা ঝেড়ে দণ্ডবাদ করলো কেন পর্বত পর্বতজি যে পর্বতমণি বলছেন ও মাটিটাকে ঝাড়লো কেন বলছে ওর এত করুণা এসছে যে একটা পিঁপড়ে যেন চাপা পড়ে না মরে যায় ওই জন্য কাপড় দিয়ে ঝেড়ে দণ্ডবোধ করলো তাহলে যিনি হরিভজন করেন তার ভেতরে কতটা করুণা হয় এবার বুঝে রেখুন যিনি হরিভজন করেন তিনি জগতের সমস্ত বস্তু বা ব্যক্তিকে হরি সম্বন্ধে ভগবত সম্বন্ধে দর্শন করেন ওই জন্য কোনো প্রাণীকে তিনি কষ্ট দিতে পারেন না জানেন ওকে কষ্ট দেওয়া মানে ভগবানকে আমি সবার ভেতরে তো ভগবান রয়েছেন এই জন্য কাউকে কষ্ট দিতে তিনি পারেন না এখানে কৃথিবী সুশ্রুবি এর মধ্যে দেখুন এই যে রত্নাকর দস্যু তিনি কৃতিবী হয়ে গেলেন কিছু সুকৃতি সঞ্চয় হয়ে গেল তাহলে কৃথিবী আর সুশ্রুভি যার কোনো মতে আর সেবা করার প্রবৃত্তি জাগ্রত হয়েছে তাদের তো আরও বেশি ফল হবে সেবা করার একটু প্রবৃত্তি জানতে বা অজান্তে সেবা হয়ে গেছে তাদেরও অনেক ফল হয় যাই হোক এখানে বললো সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শস্যবিষ তৎক্ষণাৎ তাহলে সঙ্গে সঙ্গে ভগবান এসে হৃদয়েতে বসে পড়বেন আর এমনভাবে বসে পড়বেন তখন সেই ভগবানকে তাড়াতে চাইলেও যাবেন না ওই জন্য আমাদের বৃন্দাবনে ব্যাখ্যা করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ব্যাঁকা বংশীটাকে ধরে এদিকে ব্যাঁকা ওদিকে চারিদিকে ব্যাঁকা শরীরটা সোজা নেই আমরা জেন্টলম্যান সবসময় দাঁড়াবো সোজাভাবে দাঁড়াবো কিন্তু উনি অপ্রাকৃতিক জগতের তো আর তার রসিক শেখর জগতের যত রস এসছে সব তার থেকে অতি দাঁড়ান ব্যাঁকা হয়ে আমাদের রসিক আচার্যগণ বৃন্দাবনে বলেন যে কাঁটা যদি বেঁকা হয় ঢুকে গেলে আর বেরোবে না সোজা কাঁটা যদি হয় তাহলে ঢুকে গেলে বেরোনো যায় কাঁটা যদি বেঁকা হয় তো ঢুকে গেলে আর বেরোবে না এরকম কৃষ্ণ যদি কার হৃদয়তে ঢুকে যান তা তাকে আর বের করা মুশকিল কিন্তু ঢুকবার আগে মুশকিল ঢুকবে না এই জন্য আজকে ভাগবতের তৃতীয় শ্লোকের আলোচনায় যাই তৃতীয় শ্লোকে বলছেন বলে আশ্চর্য কথা এটা বিশ্বাস হবে না নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম রসমালয়ম মুহুরহ রসিকা ভবি ভাবুকা কাদের জন্য বলছেন বলছেন নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবিভাবকা প্রথম কথাই হলো নিগম হচ্ছে বেদকে বলা হয় বেদের একদম নিগম আগম হলো নিগম এসছে ব্রহ্মার থেকে আগম এসছে শঙ্করের থেকে এই শঙ্করষণ শঙ্করকে বলেছেন তার থেকে এসছেন এখন নিগম কল্পতরুর গলিতম ফলম আপনারা এই কথাটা অনুভব করতে পারবেন যদি একটা উদাহরণ দেওয়া হয় যেমন ধরুন ক্ষেতের মধ্যে আঁখ রয়েছে গান্না গান্না যেটাকে বলে আঁখ ক্ষেতের মধ্যে আঁখ রয়েছে সেই আঁখটাকে সেটা নিয়ে এসে সেটাকে পিসাই করে চিনি হয়েছে গুড় হয়েছে হয়েছে কি না তারপর সেটাকে আরও ফিল্টার করে সুন্দর করে অনেক উত্তম জগতের কিছু হয়েছে মিছরি হয়েছে সেটাকে আরও ফিল্ট্রেশন করে সীতা মিছরি হয়েছে তারপর শীতপল যেটাকে বলে তাহলে একই জায়গা থেকে ধীরে ধীরে ফিল্ট্রেশন করে এই অবস্থায় উঠেছে সেরকম বেদের মধ্যে সব কিছুই নিরর্থক কিছুই নাই কিন্তু বেদটার থেকে একেবারে সারা সার বিস্তু যদি চয়ন করেন ক্রিম সেটাতে দেখা যাবে বেদকে মন্থন করলে পরে এই যে মখন উঠে আসবে সেটা হলো শ্রী শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ এটাকে ওই জন্য বলা হচ্ছে নিগম কল্পতরুর গলিতম ফলাম কল্পতরু কথাটার মানে হলো কল্পতরু বৃক্ষ আপনি যা বাঞ্ছা করবেন তাই বৈষ্ণবকে বলা হয় না বাঞ্ছা কল্পতরু বৈশ্যকে বা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে ভবৈষ্ণব ভ্যো নমন এই কথা বলা হয় বাস্তব বৈষ্ণব যিনি শুদ্ধ বৈষ্ণবের বাঞ্চা করবে তুমি যদি কোনো কামনা বাসনা নিয়ে আসো সেইটি তোমাকে দিয়ে দেবে লাভ হবে না কিছু কাজে এখানে বলা হয়েছে যে নিগম কল্পতরুর গলিতম ফলম সমস্ত নিগমের একেবারে এক্সট্র্যাক্ট আলটিমেট এক্সট্র্যাক্ট সেটাকে কি বলা হলো এই গলিত ফল ফল তো গলিত কোনোদিন হয় না বলে হ্যাঁ গলিত ফল হয় না কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন গদ্রুমেতে একটা আম গাছ কিছু আম গাছ পুঁতেছিলেন সেই আম গাছটাকে পুঁতে দিয়ে ভক্তদের বললেন এক্ষুনি ফল দেবো তোমাদের বলে কি করে আম গাছ এক্ষুনি পুঁতলেন ভক্তদেরকে সংকীর্তন করতে করতে একটা আম গাছ আমের আঁটি নিয়ে ওখানে পুঁতলেন সঙ্গে সঙ্গে সেখানে গাছ বেরোলো গাছটা বড় হয়ে গেল গিয়ে ফল ফুল সঙ্গে ইনস্ট্যান্ট বড় বড় ফল এইরকম বড় বড় এক একটা ফল খেলে সবার পেট ভরে যাবে চৈতন্য ভাগবতে আছে সব কথা আপনাদের গল্প কথা মনে হবে আমাদের পুরীতে ওই যে যেখানে দাতন করতে করতে পুঁতে দিয়েছিলেন সে সেটা কি সিদ্ধবকুল সেখানে এই গাছ এখনও আছে দাঁতন করতে করতে ওখানে পুঁতে দিয়েছিলেন লোকের বিশ্বাস নেই এটা কী ব্যাপার এ হয় নাকি হ্যাঁ সব হয় সেখানে বলছেন এই নিগম কল্পতরুর গলিতম ফলম এটা নিগম কল্পতরুর নিগম তার থেকে এক্সট্র্যাক্ট করে ফাইন এক্সট্র্যাক্ট এখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ রূপী রসের পরম রসের উদয় হয়েছে আর এটাকে গলিত ফল বলার দার্শনিক অর্থ হল এখানে কোনো ছাল বাকল কেন ফল বলতে গেলেই তার একটা ছাল থাকবে বাকল থাকবে কিছু না কিছু থাকবে কিন্তু এখানে এই ছাল বাকল বা ফেলে দেওয়ার কোনো হেয় অংশ নেই এই কথাটাকে বিশ্বাস করাবার জন্য এই কথাটা বলা হয়েছে বোঝা গেল কি বললাম যদি বলেন রসময় কোনো ফল কি শূন্যতে থাকতে পারে আমি যে ওয়াই নট কেন থাকতে পারে না যে দুই এই পৃথিবীটা এই অনন্ত ব্রহ্মাণ্ড সূর্য তারা আকাশে এরম ভাসছে কে ধরে রেখেছে বলো তুমি ধরে রেখেছ কে ধরে রেখেছে এই কথাটা উত্তর দিন বিজ্ঞান আজ পর্যন্ত বলতে পারছে না মূর্খের দল বৈজ্ঞানিক বলে মনে করে নিজেকে বলতে পারবে না কে ধরে রেখেছে ওখানে ফ্রিকশান নেই কিছু নেই ধরে রেখেছে তা গলিত ফলটাকে ধরে রাখতে পারবে এটা আবার অবাকের কি আছে সব সময় খালি তর্ক লজিক <laughs> ধরতে পারে না যাই হোক তাহলে নিগম কল্পতরু গলিত ফল হওয়া সম্ভব কেন সম্ভব নয় ভগবান যেখানে রয়েছেন সব সম্ভব সেখানে আর তার উপর আরেকটা কথা হলো সুখ মুখ শ্রী শ্রী সুখদেব গোস্বামী শুক্রেব সুক্রূপ যে পক্ষী শুক পাখি কোনো পক্ষী যদি কোনো ফলেতে ঠোকর মারে দেখবেন সেই ফলটা বেশি মিষ্টি হয় খেয়াল করেছেন হ্যাঁ কোনো ফল যদি কোনো পাখি বিশেষ করে তোতা পাখি আদি যদি ঠোকর মারে সেই ফলটা বেশি বেশি হয় সেই জন্য এখানে বলছেন নিয়ম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দব সঙ্গীতম সুখদেব গোস্বামী ওই ঠোকর মারার ফলেতে তার মুখে যে অমৃতময় ধারা রয়েছে সেটা ওই ফলের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে শুক্রব এই পক্ষী সুখদেব গোস্বামী তার মুখের যে অমৃত সে অমৃত ঠোকর মারার ফলেতে ওর মধ্যে চলে গেছে তাহলে সুখ সুকমুখাদ দ্রব সংযুতম অমৃত দ্রব সংযুতম আর এটাকে সবার কাছে প্রার্থনা করছেন ব্যাসমণি পিবত পিবত পান কর পান কর পিবত ভাগবতম রসম আলয়ম রসম আলয়ম কথাটার ব্যাখ্যা অনেক দার্শনিকগণ বিভিন্ন রকম করেছেন আমি তাদের অনেক গতি করবো সেখানে বলছেন রসম আলয়ম আলয় আলয় মানে হচ্ছে গৃহ বলা হয় বা সোর্স বলা হতে পারে রসম আলয়ম যেটাকে বলে রসের সোর্স যেটা একটু আগে আমি উপনিষদ থেকে বলেছিলাম কৃষ্ণকে বলা হয় রস বৈশ নইট ফর শিওর নইট ফর ডেফিনিট এই যে রসের যা কিছু সোর্স এই কৃষ্ণ চরজগতের যে রসটা ওটো কৃষ্ণ থেকেই এসছে কিন্তু ঘুরিয়ে এসছে তুমি বুঝতে পারছো না এই জড়রসেতে ডু হাবুডুবু খাচ্ছ এটা কিছু না আসল রস যদি একটু চাকিয়ে দেওয়া হয় ভাগবত শোনো আর কিচ্ছু আর লাগবে না তখন সংসারের গিন্নি যদি আবার রস দিতে চাই বলে এই রস চাই না পেয়ে এসছি রস আর লাগবে না কিন্তু এই রসে তৃপ্ত হওয়া দরকার বোকা লোকগুলো বোঝে না তো অন্যদিকে দৌড়ায় সেই জন্য বলা হয়েছে পিবত ভাগবতম রসমালয়ম এই ভাগবতী মাপন রসের সোর্স একটা উৎস যেখান থেকে অনর্গল রসের অনন্ত ধারা প্রবাহিত হচ্ছে রসমাহাদেব আর মুহুরহ মুহুর মুহুর মানে কোনো সময় এই রস পান বন্ধ করে দিও না বলে এই রস পানটা একটু বন্ধ রাখি আমার একটু কাজ আছে অন্য কাজ করে এসে আবার রস তা নয় যেসব মহাভাগবত বৈষ্ণবগণ আছেন তারা মনে মনে ভেতরে ভেতরে সবসময় রস পান করছেন কেন তাদের এত খুশি সংসার নেই কিছু নেই রসে ডুবে রয়েছে কি কারণে বোঝা ওরা ডুবে ডুবে গোপনে রস খাচ্ছেন সবসময় এমন একটা সময় নেই ঘুমিয়ে ঘুমিয়েও রস খায় কোনো একটা সময় নেই রস বাদ দিয়ে দিয়েছে খাওয়া না সেই জন্য বলতে ভাগবতম রস বয়সে রসম আলয়ম মুহুরহ মুহুর মুহুরে রস পান করো হে রসিকা যারা বাস্তবিক রসের অনুসন্ধান করছো তোমরা তো রসিক হতে পারবে রসিকা ভুবি ভাবুকা যারা বাস্তবিক ভাবনা রাজ্যে যারা চিদ রাজ্যে উন্নীত হতে চান বা উন্নীত হয়েছেন জড়জগতের নিকৃষ্টতা জড়জগতের হেয়তা যাদের হৃদয়তে একেবারে সাইন্টিফিক্যালি বিজ্ঞান ভাবে অনুভবের বিষয় হয়েছে জড়জগতের অকিঞ্চিত করতা যারা উপলব্ধি করেছেন হাড়ে হাড়ে তাদেরকে বলছেন এক কাজ করো তোমরা যদি বাস্তবিক রস চাও হে রসিকা ভুবি ভাবুকা যারা ভাবুক মানে কবি চিন্ময় জগতের চিন্তায় যারা বিহল বিহল রয়েছেন তাদেরকে আহ্বান করে বলেছেন নিগম কল্পতরির নিগম কল্পতরুর গলিতম ফলম সুখো মুখাদ অমৃত দব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা ওম নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয়ো সনকাদয় সত্যম সর্গায় লোকায় সহস্রম সমমাসত तो तेकोदा तो मुनयो प्रातोर हूत हो सत्कृतम सुतमासीनम प्रपुच्छु मिदुरमादुरा तया खलु पुराणानी सेतिहासानी चानग आख्यातानी अपि अधीतानि धर्मशास्त्राणि जानीयुत জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান ভদ্রায়ন অন্যে চ মুনয় সূত পরাবরো বিদো বিদু वेत्थो त्वं सौम्य तत्सर्वं तत्त्वतोस्तदनुगृहात् ब्रूयो सुग्धस्य शिष्यस्य गुरवगुज्जमपीयुत तत्रो तत्राञ्जोषायुष्मनो भवता यद विनिश्चित यद्विनिश्चितं पुंसामेकान्तः पुंसामेकान्तः श्रेयोस्तन्न संसितोमर्हति प्रायेण अल्पायुषो सभ्यकलो अस्मिन् युगे जनः मन्द्यासु मन्दमतयो मन्दभाग्या हि उपद्रुता भूरीनि भूरी कर्मा श्रोतव्यानि विभाग सह अतो साधु अत्रो यम समुद्रित मनीषया ब्रूहि भद्रा भूता जेनात्मा सुप्रसीदति ओं नैमेषे अनिमेष क्षेत्र ऋषयो सनकादयो সত্রম স্বর্গায় লোকায় সহস্রম সমমাসত নৈমিষ ক্ষেত্রে নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে যেটাকে শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে অষ্টম বৈকুণ্ঠ অষ্টম বৈকুণ্ঠম নৈমিষ ক্ষেত্র সেই নৈমিষ ক্ষেত্রেতে সনকাদি ঋষিগণ আঠাশি হাজার ঋষিগণ বসে রয়েছেন পরম মঙ্গল লাভের আশায় বলছেন ওম বলে উচ্চারণ করা হলো কেন ওম বলতেই হবে যে কোনো মঙ্গলাচরণ না করে কোনো কিছু শুরু হয় না আর ওম এই যে শব্দটা এটাকে বলা হয় ওম অ্যাকচুয়ালি সবার উচ্চারণ করারও ক্ষমতা নেই কিন্তু আমি ভাগবতের ওই যে উচ্চারণ করতে হলো আপনাদের শোনাবার জন্য ওম এটা হচ্ছে সৃষ্টির বীজ এই ওঙ্কার অক্ষরটাই হলো কৃষ্ণ এই ওঙ্কার অর্থটাই হলো মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ এটা তাই পুরো মহামন্ত্র এটা যদি ব্যাখ্যা করা হয় তখন পাগল হয়ে যাবে কাম গায়ত্রী এসব এই ওঙ্কার মধ্যে ওঙ্কার ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহারণ মাম মাম অনুস্মরণ য প্রায়াতি ত্যাজন দেহম স্বজাতি পরমাম গতি গীতা অ্যাসিওরেন্স দিয়েছে যদি কেউ এই মহামন্ত্র এই যে এটা ওঙ্কার এটাকে অনুভব করে এটা ব্রহ্ম ব্রহ্মময় মানে ব্যাপক বস্তু এটাকে যদি কেউ অনুভব করে যদি কৃপালাভ করে এর দ্বারা সে কি করবে মৃত্যুকালে উচ্চারণ করতে করতে পরম গতি লাভ করবে ব্রহ্মকে প্রাপ্ত হবে তাহলে ওম দিয়ে শুরু হলো ওম নৈমেষ অনিমেষ ক্ষেত্রে দুটো শব্দ দেখতে পাচ্ছি এখানে নৈমেষে বলা হলো এটা তো বুঝলাম কি তার সঙ্গে আমার অনিমেষ ক্ষেত্রে এটা কি বলার অর্থ কি অপ্রাকৃত জগতের টিকাকাররা বলছেন যে নৈমিষ ক্ষেত্র নিমেষ এর এটা আবার এই শব্দ দুটো শব্দ আছে যে নৈমেষ অনিমেষ এই যে নৈমেষে এই এই নৈমেষ শব্দটার মধ্যে এক জায়গায় তালিবস্য আছে নৈমিষ আবার আরেক জায়গায় পেটকার মদিনস্য আছে এই দুটো কথা দুই জায়গায় অর্থ হলো যে ব্রহ্মার নিকট দেবগণ প্রার্থনা করেছিলেন যে পিতামহ একটা একটা জায়গা বলে দিন কলিকালে কলিকাল তো বটেই কলিকাল ছেড়ে দিন যে সময় প্রার্থনা করেছিল সেই সময়ের কথা বলছি বলে ভজন সাধনের একটা অতি উত্তম জায়গা আপনি নির্দেশ করুন যেই জায়গা আমরা গিয়ে ভজন করলে আমাদের সিদ্ধি অবশ্যই হবে তেমন একটা জায়গা আপনি নির্দেশ করে দিন ব্রহ্মার কাছে দেবগণ প্রার্থনা করলেন ব্রহ্মা বললেন ঠিক আছে চলো আমি একটা মনোময় চক্র আমি ছেড়ে দিচ্ছি সেই চক্রটা যতদূর যায় তোমরা পেছনে পেছনে দৌড়াও যেখানে গিয়ে ওই মনোময় চক্রটা বিশীর্ণ বিশীর্ণ মানে ভেঙে পড়ে গেল সেই জায়গাটা জানবে উত্তম জায়গা অতি উত্তম জায়গা যাও মনোময় চক্রটাকে ছেড়ে দিলেন সেই চক্র এবার চললো দেবতারা পেছু পেছু দৌড়াচ্ছেন সেই চক্রটা এক জায়গায় দিকে দেখলাম বিশীর্ণ হয়ে এরকম পড়ে গেল বললো বাহ পেয়ে গেছি তো সেই জায়গাটা সত্যি সত্যি চক্র হয়ে গেছে সেখানে গেলে দেখবেন সেই জলের হ্রদ হয়ে গেছে সেখানে ঘুরে ঘুরে চান করতে হয় সবাই চক্র নেমেস ক্ষেত্রে আছে তা দেবতার বললাম ভালোই জায়গা পেয়ে গেছি বিশীর্ণ হয়ে পড়ে গেল চক্রের নিমি বিশীর্ণ হয়ে পড়ে যাবে এই জন্য নিমেষ আরেকটা অর্থ হলো নিমেষ মানে মুহূর্ত আর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নি চোখের পলকে তাও নয় আরও তাড়াতাড়ি সেই কথাটার অর্থ কি হবে তাহলে এখানে এর একটা অর্থ আপনি বললেন আরেকটা অর্থ কি আরেকটা হলো গৌরমুখ ঋষি সেখানে ভজন করতেন অনেক প্রার্থনা করলেন একটা দৈত্য ছিল সেখানে সেখানে বড় অত্যাচার করতো ভগবান বলদেবজি মহারাজ নিমেষের মধ্যে সেই সেটাকে নিমেষের মধ্যে নাশ করে সেই অরণ্যটার নাম করলেন নৈমিষার তাহলে এইসব কারণে আরো অনেক অর্থ আছে আমি এইসব বলতে দাঁড়ালে মূল ভাগবতের পাঠ বন্ধ হয়ে যাবে তাহলে সনকাদয় আদয় সনকাদয় সনকাদি ঋষিবৃন্দ আঠাশি হাজার ঋষিবৃন্দ সেই নৈমিষ ক্ষেত্রে সমস্ত কিছু বাদ দিয়ে বাহাদুরি বসে বসে যজ্ঞের আয়োজনে হাজার এক হাজার বছর ব্যাপী সে করেই যাচ্ছেন পরম মঙ্গলের একটা আশা তারা হৃদয়ে রেখেছেন তারা বুঝতে পারছেন এই যজ্ঞের দ্বারা কিছু হবে না পরে তারা নিজেই স্বীকার করেছেন এই যজ্ঞেতে সোহা সোহা বলে ঘিতা দিয়েছি আর ঘিয়ের সামনে বসে আর এই আগুনের সামনে মধ্যে আহুতি দিতে দিতে আমাদের শরীরগুলো কালো হয়ে গেল লাভ হলো না কিছু এই কথাটা নিজেরা স্বীকার করেছেন আগুনেতে আহাত আহুতি দিছি ওম সোহা ওম সোহা লাভ হচ্ছে না কি পরম লাভ আমরা চাই সে কথাটা পরে স্বীকার করেছেন তো সত্রম সত্রম মানে যোগ্য সেটাকে আমাদের সংস্কৃত ভাষায় সত্র হ্যাঁ সত্যজিৎ রাজা এমন রোজ যজ্ঞ করতেন ওই তাকে তো তার নাম সত্যজিৎ আগে থেকেই নাম হয়েছিল হ্যাঁ সূর্যদেব তাই বা করে পরে শুনবেন সত্রম স্বর্গায় আরে বাবা সত্রম স্বর্গায় স্বর্গায় মানে স্বর্গলাভের জন্য তাই তো ব্যাকরণে কে কি কিসের দ্বারা কোথায় তো কোথায় কখন সে কেস ভাগ কেস এন্ডিং তেখানে এই ভাগে পড়ছে কিসের জন্য বলছে স্বর্গায়ু স্বর্গলাভের জন্য স্বর্গায়ু সত্রম সত্রম কিসের জন্য সত্রম সত্রম স্বর্গায়ু স্বর্গলাভের জন্য স্বর্গায় লোকায় সহস্র সমাসত এক হাজার বছর যোগ্য করতে বলছেন আমরা বলবো তাহলে আর এত ঝামেলা দিয়ে দরকার কি দান দক্ষিণা করলেই তো স্বর্গে যাওয়া যায় মারোয়াড়ি গুজরাটি দান করেন প্রচুর ভালো কর্ম করব কুয়া খুলে দেবো জলদান করব অনেক কিছু করে স্বর্গে যাব তাহলে ভাগবতের স্বর্গের কথা বলে তো কত বড় কথা বলা হয়েছে সামান্য কথা সবাই বলছে তোমরা যদি অতই বুদ্ধিমান হবে তাহলে আর ব্যাখ্যা করার দরকার ছিল না সনকাদি ঋষি অত মূর্খ নয় যে যজ্ঞ করেছে খালি স্বর্গে যায় বলে যে স্বর্গে গেলে পরে আবার লাথি মেরে ফেলা হবে এখানে জানে না স্বর্গে গেলে পরে আবার লাথি মেরে ফেলে দেওয়া হবে যেমন hotel continental hotel Taj Bengal যাও না হোটেলে পকেটে যতক্ষণ মানি থাকবে টাকা ততক্ষণ তারপর বিলটা যখন দেবে টাকা নেই জেলে দিয়ে দেবে যাও একজন আমেরিকান সে হচ্ছে বৈষ্ণব জগতের মধ্যে সবচেয়ে বেশি ধনী বর্তমানে সে সে সে ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী গুরু মহাজের কাছে আশ্রয় নিয়েছিল চারটে গুরু পতন হয়েছে আমেরিকায় থাকেন আমাকেও শ্রদ্ধা করেন আমার সঙ্গে কোনো লেনা দেনা নেই আমি তার খবরও নিই না আমার দরকার পড়ে না কিন্তু গুরু ভাই বলে ওরা পরিচয় দেন আমি যাকে তাকে শট করে গুরু ভাই বলি না কিন্তু সেবা করেছেন গুরুদেবের অনেক যাই হোক সে অ্যাক্সিডেন্ট হয়েছিল কার অ্যাক্সিডেন্ট এবং যখন অ্যাক্সিডেন্ট হবে গুরু বুঝে গেছিলেন আমার ভেতর যন্ত্রণা করছে কি হলো দেখো তো সঙ্গে সঙ্গে খবর এলো কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বৈষ্ণব বিদেশি মারা যাবে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে উডল্যান্ডে দেয়া হলো উডল্যান্ডে বলছে বাঁচার আমরা গ্যারেন্টি দেবো আমরা চেষ্টা করব গুরুদেবের কৃপা আছে বেঁচে উঠলো ছিল একটা কপাল বেঁচে উঠলো গুরুদেব বললেন তোমার দায়িত্ব অন্য কাউকে দিয়ে হবে না তুমি যাও গিয়ে খবর নেবে ওখানে কি হলো আর ওর দেশ থেকে লোক চলে এসছে অনেক লোক তাকে দেখার জন্য উদ্বেগ তারা মারা গেলে তারা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমাকে গুরুদেব দায়িত্ব আমি যাই কোথায় আমি গিয়ে সে তাদের যে লোকজন থাকে হোটেল তাজ বেঙ্গলে আমাকে প্রথমে গিয়ে তাদের ডাকতে হয় চল গিয়ে সেখানে তারা বলে মহারাজ ফলের জুস খাবে আমি কিছু খাবো না এখানে জল আমি তো আর বলতে পারি না কিছু জলস্পর্শ এখানে করব না আমি জলস্পর্শ করবো ফলে আমাকে না জিজ্ঞেস ফলের রস অর্ডার দিয়ে দিয়েছি ও জানে সবার মতো নিয়ে খাবে ফলে দেশে বললাম শরীরটা খারাপ ভালো লাগছে না খাবো না বলে বাতি আমি ছুলাম না বলে মহারাজ এটা নষ্ট হয়ে গেল টাকাটা এই ফলের রসের জন্য বলে পাঁচশো না হাজার টাকার মতো কত লাগবে একটা এক গ্লাস ফলের রস ওই যে ওইখানে বসে যাই হোক এইসব কথা বলার দরকার বোঝালাম মানুষ কিভাবে অপচয় করছে অর্থ সেই সময়তে তাকে ওই জন্য দেখা করতে তাকে সামলাতে গিয়ে ওই সব যেতে হয়েছিল তো সেখানে গুরুদেবের কৃপাতে তিনি বেঁচে উঠলেন মৃত্যু থেকে বেরিয়ে এলেন এখানে মৃত্যু হয়ে গেলে যে জায়গায় লোকে পৌঁছায় কোথায় পৌঁছায় কেউ তো জানে না মৃত্যুর পরে এক একজন এক লোকে পৌঁছায় কেউ বেশিরভাগ লোকই লোকেই যায় তাই তো বেশিরভাগ লোক লোকে যায় খুব কম লোক আছে স্বর্গ লোকে যায় আচ্ছা স্বর্গেও যদি যায় সেটা তো পারমানেন্ট জায়গা নয় যদি পারমানেন্ট জায়গা হতো গীতাতে বলা থাকতো না ওই কথাটা যে ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশান্তি যখন পুণ্য ক্ষীণ হয়ে যাবে তখন তাকে মত্ত লোকে আবার ধাক্কা দিয়ে ফেলে রাখা হবে তাই লাভ নেই ওখানে গিয়ে তাহলে সনকাদি ঋষিকে অত বোকা তারা স্বর্গপ্রাপ্তির জন্য তারা এইটা লাভ করেছে এই যোগ্যটা করছে তাই বল না তাহলে এই কথাটা মানে কি তাইলে পরিষ্কার লেখা যে স্বর্গায় স্বর্গায় লোকায় সত্রম সত্রটা যোগ্যটা স্বর্গলোক প্রাপ্তির জন্য সেখানে টিকাকাররা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী আদি সুন্দরভাবে ব্যাখ্যা বলছেন স্বর গিয়াতে ইতি স্বর্গ যে লোকেতে ভগবানের গুণগান করা হয় সর্বক্ষণ স্পন্টেনিয়াসলি সেটা কোথায় বলেছে গোলক বৃন্দাবনে ব্রহ্মসঙ্গীতায় তাই বলা রয়েছে বলে এখানে ভগবানের গুণগান বন্ধই হয় না সব সময় দেখবেন এক একটা শ্লোক আমি উত্থাপন করব ভাগবতের মূল আলোচনায় তাহলে স্বর্গীয়তে লোকায় যেখানে ভগবানের গান অনুক্ষণ কীর্তন হরিকথা দিব্য উন্মাদনার সঙ্গে চলছে নন স্টপ সেই লোক কামনায় তারা করছেন অর্থাৎ গোলক বৃন্দাবন প্রাপ্তির আশায় তাই তো কথার মানে তাই হলো স্বর্গীয়তে যেখানে সেইখানে যেখানে ভগবানের গান নিত্য সেখানে তাহলে তারা অত বোকা নয় তারা গোলক প্রাপ্তির জন্যই করছেন এরপরে আমি এই কথা বলে শেষ করব এদের আবার অন্য অন্য সব ইয়ে আছে আমার তো ইচ্ছে করে পাঁচ দশ ঘন্টা বলেই যাই তো একদা তু মনয় প্রাতর হুত নয় তার সকালবেলা তারা যজ্ঞের আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দেখলেন সুত গোস্বী পাদ এসে গেছেন তারা দেখে আনন্দে আটখানা লাপিয়ে উঠেছেন তারা তাকে সৎকৃতম তাকে চরণ বন্দনা করে পাদোয়াদি ধৌয়ে ধৌত জল আদি দিয়ে বন্দনা করে সম্মান করে সৎকৃতম সৎকৃতম সুতম আসেনম প্রপচ্ছমিদ মাদরাত তাকে ওই ব্যাসাসনে উপদেষ্টার আসনে বসিয়ে দিয়ে তাকে এবার জিজ্ঞাসা করল অনেকেই এমন দুর্ব্যাসনযুক্ত অনেকেই সাধু এতে এসে এমন উল্টো পথে চলছেন তারা গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছে বলে দাবি করছেন তারা বিভিন্ন অত্যাচার করছেন তারা এইসব অক্ষত্যব আমার কথা সহ্য করতে পারেন নাই তারা আমাকে শত্রু ভেবেছেন এবং যে কোনো জায়গায় মহারাজের কথা যেন এখানে না হয় মহারাজ যেন মঠে না আসতে পারে আমি হো করে হাসি আনন্দের সঙ্গে আমার ভালো হলো আমি বন্ধ করে দিয়েছি সেসব জায়গায় যাওয়া কিছু যায় আসে না আমার সারা জগৎ যদি বলে বন্ধ করে দেবো আপনি আনন্দে আমি বৃন্দাবনে গিয়ে বসে পারবো আনন্দ কিচ্ছু হবে না আমার ক্ষতি তারা এইসব কথা সহ্য করতে পারেন নাই অকর্তব্য কথা ব্যাশাসনে আমাকে বসিয়েছেন আমি সত্য কথা কীর্তন করব তারপরে বলছেন এইসব কথা বলার ওনার কি অধিকার আছে তাদের মতো পশু তো জীবনে আমি আর দেখিনি তুমি তো পশু তুমি তো আমাকে ব্যাসাসনে বসিয়েছ কেন বসালে ব্যাসাসনে বসানো মানে হচ্ছে উপদেষ্টার আসনে বসিয়েছো তিনি শাসনকর্তা তোমার অবশ্য যদি আচরণ না থাকে চরিত্রিক দোষ থাকে তাহলে বলতে পারো তাহলে তো বলতে পারো না তাহলে তুমি যে পশু সেটা প্রমাণ দিলে তুমি যে তোমার গুরুচরণ আশ্রয় করো নাই তোমার সম্প্রদায় যে অবস্থায় তুমি রয়েছে সম্পূর্ণ নরকে যাবে সেটা প্রমাণ দেবে কি লাভ হলো আমার কাজে ব্যাসদেব এখানে যে লেখা আছে সুতদেব গোস্বামীকে ব্যাসাসনে বসিয়েছেন তার মানে কি উপদেষ্টা আসন কারা বসিয়েছেন সাধারণ কেউ নয় সনকাদি ঋষি লোকে শুনলে অবাক হয়ে যাবে সনকাদি ঋষি অবাক কাণ্ড এত বড় ঋষি তারা তারা উপদেষ্টার আসনে বসালেন কাকে সুতমা আসেনাম সুতদেব গোস্বামীকে আর আসনে বসিয়ে তাকে এবার বিভিন্ন রকম প্রার্থনা করতে আরম্ভ করলেন এইসব কথা কোনো শুরু বা শেষ নেই তারা কি কি প্রশ্ন করেছিলেন ছটা প্রশ্ন কি কি এবং শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে অনন্ত আনন্দময় অধ্যায় শুরু হবে আমি বিকেলবেলা সায়ংকালীন অধিবেশনে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ভাগবতী মহাপুরাণের যে অপ্রাকৃত রস বর্ষার চেষ্টা করব যার কপালে আছে সিনি তার পাত্র নিয়ে আসবেন যে যতটা রস গ্রহণ করার নেবেন যার পাত্র নেই তিনিও আসবেন চৈতন্য মহাপ্রভুকে বলবো তাকেও একটা পাত্র দিয়ে দিন বাঞ্ছা কল্পতর্ব সে কি বা প্রতি ব্যবসা পতিতানং পাবনে ভবৈষ্ণব নম